চোখ মিলিয়া দেখি আমি চোখ মিলিয়া দেখি আমি চারদিকে অন্ধকার লুটপুটে খাই যে ওরা যখন আসে যে সরকার লুটে পুটে খাই যে ওরা যখন আসে যে সরকার চোখ মিলিয়া দেখি আমি চারদিকে অন্ধকার লুটপুটে খাই যে ওরা যখন আসে যে সরকার লুটে পুটে খাই যে ওরা যখন আসে যে সরকার সরকার হবার আগে ওরা কত কিছু করে ভোটটা নেবার আগে ওরা সুফির ভেষ্টা ধরে সরকার হবার আগে ওরা কত কিছু করে ভুট্টা নেবার আগে ওরা সুফির ভেষ্টা ধরে এইটা দিমু সেইটা দিমু বলে নেয় ভোটায় আমার চোখ মিলিয়া দেখি আমি চারদিকে অন্ধকার লুটপুটে খাই যে ওরা যখন আসে যে সরকার লুটে পুটে খাই যে ওরা যখন আসে যে সরকার জীবনের নিরাপত্তা নাই পথে ঘাটে সন্ত্রাসীরা সন্ত্রাস করে দিনে সারা মাঠে জীবনের নিরাপত্তা নাই পথে ঘাটে সন্ত্রাসীরা সন্ত্রাস করে দিনে সারা মাঠে প্রয়োজনে প্রশাসন নাই অনেক সময় অভাব নেই তার চোখ মিলিয়া দেখি আমি চারদিকে অন্ধকার লুটেপুটে খায় যে ওরা যখন আসে যে সরকার লুটে পুটে খায় যে ওরা যখন আসে যে সরকার দাড়ি টুপি ইসলামের উপর করবে না আঘা ক্ষমতা পেয়ে আইন করে করছে যে আঘাত দাড়ি টুপি ইসলামের উপর করবে না আঘাত ক্ষমতা পেয়ে আইন করে করছে যে আঘাত ঘাসের গোড়া কেটে দিয়ে মাথায় পানি ঢালে আবার চোখ মিলিয়া দেখি আমি চারদিকে অন্ধকার লুটে পুটে খায় যে ওরা যখন আসে যে সরকার লুটে পুটে খায় যে ওরা যখন আসে যে সরকার দেশ যখন যায় তাদের হাতে চালাই নিজের মতন এটা ভেঙে সেটা করে ইচ্ছে জাগে যখন দেশ যখন যায় তাদের হাতে চালাই নিজের মতন এটা ভেঙে সেটা করে ইচ্ছে জাগে যখন ইচ্ছে করলে সেটা করবে দেশটা নাই তো কারো বাবার চোখ মিলিয়া দেখি আমি চারদিকে অন্ধকার লুটে পুটে খাই যে ওরা যখন আসে যে সরকার লুটে পুটে খাই যে ওরা যখন আসে যে সরকার দেশবাসীরা জাগো জাগো জাগো রে এখন দেশ গরিব গরিব ইসলামের মতো দেশবাসীরা জাগো জাগো জাগো রে এখন দেশ গরিব গরিব ইসলামের মতো প্রয়োজনে জীবন দিব প্রয়োজনে রক্ত দিব আনতে ফিরে অধিকার টুটে ফুটে খায় যে ওরা যখন আসে যে সরকার লুটে পুটে খায় যে ওরা যখন আসে যে সরকার চোখ মিলিয়া দেখি আমি চারদিকে অন্ধকার লুটে পুটে খায় যে ওরা যখন আসে যে সরকার লুটে পুটে খায় যে ওরা যখন আসে যে সরকার চোখ মিলিয়া দেখি আমি চারদিকে অন্ধকার অন্ধকার লুটেপুটে খায় যে ওরা যখন আসে যে সরকার লুটে পুটে খায় যে ওরা যখন আসে যে আপনারা শুনছিলেন প্রদীপ শিল্পী গোষ্ঠীর পরিবেশনা